আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে মানুষ কিভাবে চলবে মানব জীবনে শান্তি কিভাবে আসবে আল্লাহ সুবাহ সেজন্য মানুষকে বিধান দিয়েছেন মানুষের মৌলিক কতগুলো প্রয়োজন মৌলিক কতগুলো বিষয় যেগুলোর নিরাপত্তা এবং সংরক্ষণ করা খুবই প্রয়োজন যেমন মানুষের জানের নিরাপত্তা দুনিয়ার সমস্ত মানুষ নিজের জানের নিরাপত্তা চায় জানের ভয় পশুরও আছে একটা গরু লাঠি দেখলে দৌড় দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের নিরাপত্তার জন্য আইন দিয়েছেন কত সুন্দর আইন কোরআন বলছে يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى হে ইমানদারগণ তোমাদের প্রতি হত্যার বিনিময়ে কেসাসকে ফরজ করা হয়েছে তোমাদের কেউ যদি কাউকে হত্যা করে তার জন্য আইন হচ্ছে ওকেও হত্যা করতে হবে যাতে করে কেউ হত্যা করার সাহস না করে কারণ যদি একটা লোক জানে আমি যদি কাউকে হত্যা করি নিশ্চিত আমাকেও হত্যা করা হবে তাহলে কেউ ওই কাজ করতে যাবে আমাদের দেশে কেন করে জানে যে ফাঁক ফকর দিয়ে বের হয়ে আসা যাবে জানের নিরাপত্তার জন্য আইন দিলেন মালের নিরাপত্তার জন্য আল্লাহ সুবাহ বলছেন السارق والسارقة فاقطعوا أيديهما চোর পুরুষ চোর নারী যেই হোক ফাক্তাহু আইদিয়াহুমা ওদের হাত কেটে ফেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আইন দিলেন যদি সত্যিকার অর্থে একজন চোর নিশ্চিত হয় যে আমি যদি চুরি করি তাহলে আমার হাত কাটা যাবে কোন চোর চুরি করবে তাহলে আমাদের দেশে করে কি জন্য জানে যে হাত কাটা যাবে না যদি একজন লোক নিশ্চিত রূপে জানে আমি যদি চুরি করি আমার কপলা পর্যন্ত হাতটা কেটে ফেলে দেওয়া হবে দুনিয়ার যত বড় লোভী হোক এই কাজ কেউ করতে যাবে না মালের নিরাপত্তার জন্য এরকম আইন দিলেন মানুষের আর একটা মৌলিক বিষয় হচ্ছে বংশ হেফাজত করা বংশ পরিচয় আজকে যদি দুনিয়ায় আমরা পরিচয় দিই অমুকের বাপ কি অমুকের মেয়ে মাকে বরং আমাদের চেয়ে যারা ধর্ম মানে না তারা গুরুত্ব দেয় বেশি আমাদের ইসলাম ধর্মে বাপের পরিচয় যথেষ্ট কিন্তু আজকাল দেখবেন দলিলে বা বিভিন্ন কাগজপত্রে সরকারি কাগজে কি লাগে মায়ের নাম লাগে তাহলে পরিচয় যে একটা বিষয় এটা ওরাও গুরুত্ব দেয় কিন্তু ওরা যেই পথে হাঁটে সেই পথে চললে কি পরিচয় থাকবে আল্লাহ সুবাহ এরকম ভাবে মানুষের আকল এবং জ্ঞান এটা যাতে করে কেউ নষ্ট করতে না পারে সেজন্য বলছেন আল্লাহ সুবাহান তালা মদকে হারাম করেছেন যাতে করে মদ নেশা পান করে কোনো ব্যক্তি তার আকলকে নষ্ট করতে না পারে জ্ঞান বুদ্ধি বিবেক এটা যাতে নষ্ট না করতে পারে সেজন্য আল্লাহ রব্বুল আলমী মদকে হারাম করেছেন এমনি ভাবে মানুষের মান মর্যাদা আমাদের দেশে মানহানি মামলা হয় না এই মান মর্যাদার গুরুত্ব ইসলাম কত দিয়েছে আল্লাহ একবার কেউ যদি কারো উপরে জেনার অপবাদ দেয় অমুক অমুককে সেবিচার হয়েছে জানা করেছে ইসলাম বলে চারজন সাক্ষী হাজির করো এটা কি সোজা বিষয় চারজন সাক্ষী হাজির করা কঠিন বিষয় এখন আপনি কি জেনা করতে দেখে তারপরে চারজন সাক্ষী তালাশ করতে যাবেন চারজন সাক্ষী যদি হাজির করতে না পারো আল্লাহ তারা বলেন তাহলে পিঠ পাত আশি দৌড়া তোমার পিঠে পড়বে এই জন্য এটা এই জন্য যাতে কেউ কার উপর অপবাদ দিয়ে মিথ্যা যেন কাকে অপমান করতে না পারে আল্লাহ সুবাহ এরপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা দিন হেফাজত করা মানুষের ইমান এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলমিন এটাকে হেফাজত করার জন্য আইন দিয়েছেন যদি কোন ব্যক্তি দিন ত্যাগ করে ইসলাম থেকে সরে যায় ওকে কতল করে ফেল আমি কি বলতে চাই আল্লাহ সুবাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন মানুষের নিরাপত্তা মানুষের শান্তি কোন কাজে সেজন্যই মানুষকে কতগুলো আইন এবং বিধান দান করেছেন মানুষের নিজস্ব ক্ষমতা নেই মানুষের শান্তির জন্য আইন তৈরি করা আইন তৈরি করার জন্য কতগুলো কোয়ালিটির প্রয়োজন এক নম্বর হল আইন যিনি তৈরি করবেন তাকে সর্বময় জ্ঞানী হতে হবে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানতে হবে নতুবা এই আইন ভবিষ্যৎ কোন পথে যাবে এর দ্বারা কি ক্ষতি হবে এটা মানুষ উপলব্ধি করতে পারবে না আমরা বাস্তবেও দেখি আমাদের এক এক সরকার এক একটা আইন করে আবার আর সরকার বাতিল করে উপজেলা আইন এর সাপ করল বিএনপি সরকার এটাকে উপর জ্বালা মনে করে বাতিল করেছিল আবার বর্তমান সরকার চালু করেছে চালু করার পরে ক্ষমতা কি তাদের দ্বন্দ্ব লেগে গেছে কার কতটুকু ক্ষমতা এখন এটা কি এমপি সাহেবের নিয়ন্ত্রণ থাকবে নাকি বাইরে থাকবে এই নিয়ে কত দ্বন্দ্ব আবার দেখবেন যে পরে সরকার বলতে এটা বাদ দাও আল্লাহ সুবাহ এই জন্যই মানব জাতিকে আইন দিয়েছেন যে তোমাদের আইন করার কোনো একটিরই নেই আল্লাহর কাছে কোনো অতীত নাই ভবিষ্যৎ নাই আল্লাহর কাছে সবকিছু বর্তমান يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء يعلم آيات الكرسي অংশ يعلم ما بين أيديهم وما خلفهم পিছনের সামনের সব কিছু আল্লাহর সামনে হাজির তিনি সব কিছু দেখেন এমনকি মানুষের অন্তরের খবর পর্যন্ত জানেন আলিম বেদাতিস সুদূর অন্তরের খবর পর্যন্ত তিনি জানেন আর যিনি সব কিছু জানেন তিনি একমাত্র আইন করার অধিকার রাখেন এরকম ভাবে আইন যিনি তৈরি করবেন তাকে সদয় হতে হবে আইন মানুষকে শাস্তি দেওয়ার জন্য না আল্লাহ সুবাহান তারা জাহার নাম তৈরি করেছেন মূলত শাস্তি দেওয়ার জন্য না হ্যাঁ, অন্যায় করে প্রথম মানুষকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন দয়া এবং মায়া কত সুন্দর আল্লাহ তারা বলছেন আদিতে আছে একটা পাখি একজন ধরে নিয়ে আসলো আল্লাহ রসুলের দরবারে মা পাখিটা একবার হাতে বসে একবার গায়ে বসে ওর উপরে দৌড়ায় আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমার ওটার ভিতরে কি চাদরের ভিতরে কি বললো পাখির বাচ্চা ওটা ছেড়ে দিয়ে আসো তুমি কি দেখতে পাচ্ছ না এই পাখির মা কত তার জীবনের ঝুঁকি আছে তারও তো ঝুঁকি আছে তুমি তাকেও স্বীকার করতে পারো সে এসব পরোয়া না করে তোমার কাছে আদি করছে এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা কি জানো আল্লাহ সুবহান পান্ডার উপরে কত দয়ালু দয়া মায়া মহাব্বত আল্লাহ রাব্বুল আলমিন এটাও একশো ভাগ করে একটা ভাগ দান করেছেন সমস্ত মাহলুকাতকে আর সেই অংশ দিয়েই একটা বাঘ তার বাচ্চাকে দুধ করায় একটা জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত একটা সন্ত্রাসী একটা প্রাচন্ড মানুষ পর্যন্ত অন্যকে ভালোবাসে আল্লাহ সুবাহ এই এক ভাগ দিয়েছেন গোটা মখলুকাতকে আর নিরানব্বই ভাগ সম্পূর্ণ রেখেছেন নিজের জন্য বান্দাকে দয়া করার জন্য এই জন্য কোরআনে বলা আছে আর রহমান আর রাহিম বিসমিল্লার মধ্যে পড়ি আমরা কোরআনে বলা আছে আর রহমান হুয়ার রহমান উর রাহিম আর হামুর রাহিমিন সবচেয়ে দয়াল আল্লাহ সুবহান হুয়া তাআলা এমনি ভাবে আইন তৈরি করার জন্য আর একটা বড় কোয়ালিটির প্রয়োজন নিরপেক্ষ হওয়া পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আইন তৈরি করলে এটা দিয়ে হয়তো কাউকে ঘায়ল করা যাবে কিন্তু পরে আবার যে আসবে সে ওটা ঘায়ল করবে আরেকজনকে যেটা আমরা দেখি বাস্তবে এক সরকার একটা আইন করে পরে আরেক সরকার ওটা দিয়ে আবার ওদেরকে ঘায়ল করে আল্লাহ সুবাহ মানব জাতিকে নিঃস্বার্থ এবং লোভহীন করে তৈরি করেন নাই এই জন্য মানুষের আইন তৈরি করলে স্বার্থ নিয়ে তৈরি করে কোরআনে বলা আছে খুলিকাল ইনসান হালুয়া মানুষকে সৃষ্টি করা হয়েছে লাভের লোভি করে আল্লাহ সুবাহান দুনিয়াতে সকলের জন্য সমান আর কাউকে অনুগ্রহ বেশি করেন কেউ ভালো কাজ বেশি করলে সে ভিন্ন বিষয় আল্লাহ তালা কাপেরকে খাওয়ায় মোস্তেকে খাওয়ায় কারো রিজিক বন্ধ করেন না আল্লাহ তারা ইচ্ছে করলে যারা আল্লাহ না নাফারমানি করে তাদের সকলকে খাবার বন্ধ করতে পারেন না সব বন্ধ করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন বন্ধ করেন না কি জন্য আল্লাহ সুবাহ মানুষের জন্য দয়ালু তিনি সকলের জন্য নিরপেক্ষ এরপরে আল্লাহ সুবাহ আর একটা কোয়ালিটি আছে আইন তৈরি করার জন্য যারা আইন তৈরি করবে তাদেরকে আল কুদরতুল কামেলা সার্বভৌম ক্ষমতার মালিক হতে হবে কারণ যদি ক্ষমতার মালিক না হয় তাহলে আইন তৈরি করলো যারা না মানলো তাদের শাস্তি দেবে কি করে আমি আইন করলাম কিন্তু আইন যদি কেউ না মানে শাস্তি দেওয়ার অধিকার আমার নেই অথবা আমার নাগালের বাইরে সরকার আইন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের গোপনে থাকে ধরতেও পারে না এজন্য আল কুদরাতুল কামেলা আল্লাহ সুবাহ বলেন এই কোয়ালিটি মানুষের নাই الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو তিনি ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাহ الله ওয়া তাআলা আল্লাহ আল্লাহ হচ্ছে যিনি সর্বময় ক্ষমতার মালিক সার্বভৌমত্বের অধিকারী আর সার্বভৌম ক্ষমতার মালিক যিনি তার কমান বা আদেশটাই হচ্ছে আইন রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা বলা হয় আইন কাকে বলে সার্বভৌমত্বের কমান হচ্ছে আইন আমাদের সরকার যখন গঠন হয় মানুষেরা ভোট দেয় ভোট দিয়ে তারপরে কয়েকজন লোককে পাঠায় সংসদে এরা এই জনগণের ক্ষমতাটা তাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় এরপরে তারা ওখানে বসে সার্বভৌম ক্ষমতা মালিক হয় এরপরে তারা ওখানে আইন তৈরি করে ওরা আদেশ দেয় ওটা আইন হয় আল্লাহ সুবাহান তারা বলছেন যে সার্বভৌমত্ব অধিকারী একমাত্র আল্লাহ সুবাহান তারা যেটা আল ইমরান ছাব্বিশ নম্বর আয়াতে পরিষ্কার করে বলা হয়েছে এবারে আল্লাহর আইন হচ্ছে কমান্ড হচ্ছে আইন আল্লাহর নির্দেশ এগুলোই আইন একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে তখন সব আইনগুলো মেনে তারপরে সে ইসলামে প্রবেশ করে আজকে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা তো সুযোগ হয় না একটা বিষয় যেটা তা হচ্ছে মানুষের বংশ সংরক্ষণ করা আল্লাহর আইনের মধ্যে একটা আছে এটা যে বংশ হেফাজত করা পরিচয় সংরক্ষণ করা এটার গুরুত্ব আল্লাহ সুবাহান তারা অনেক বেশি দিয়েছেন কুফাররা চাবে এটাকে নষ্ট করার জন্য আমরা বর্তমানে দেখি হুবহু কোরআন যা বলছে কোরআনের আয়াতে স্পষ্ট বলা আছে সুরায় বাতারা দুশো চার নম্বর আয়াত ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে ইউজিবুকা কৌলুহু ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে দুনিয়াতে তাদের কথাগুলো খুব ভালো লাগবে ইউজিবুকা তোমাদের খুব পছন্দ হবে ভালো লাগবে মজা লাগবে কৌলুহু ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার তাদের কথাগুলো এবং তারা বলবে আমার মনে কি আছে এটা আল্লাহ সাক্ষী আল্লাহ জানেন আল্লাহ বলছেন অহুয়া আলাদুল খেসম এই লোকগুলো বড় ঝগড়াতে লোক বড় খারাপ লোক যখন তারা পৃথিবীতে বিচরণ করে তারা সব সময় চেষ্টা করে মানুষের ফেতনা ফাঁসা সৃষ্টি করার জন্য ওয়াইহুলিকাল হারতাওয়ান্নাতলা মানুষের খ্যাত এবং বংশ ধ্বংস করতে চায় খ্যাত এবং বংশ খ্যাত বলতে কি কেউ কেউ বলেছেন খ্যাত বলতে ফসল কেউ বলেছেন ক্ষেত বলতে এই ক্ষেত না মানুষ তৈরির কারখানা তার মানে হচ্ছে মহিলাদেরকে বেপর্দা করে জেনার বিচারের ব্যাপকতা সৃষ্টি করা হারামজাদা বেশি তৈরি করা এরপরে মানুষের বংশ পরিচয় করা মানুষের খ্যাত এবং নসল বংশ তারা ধ্বংস করতে চায় আমরা যে এখন দেখি বর্তমান বিশ্বের যারা নারীবাদী আন্দোলন করে এবং তারা অনেকটা সফল এই পয়লা বৈশাখে আল্লাহ আকবার কত দিনদার নামাজি মুত্তাকি পরেজগার এরাও নিজের স্ত্রীকে উলঙ্গ করে নিয়ে তারপর রাস্তা বেরিয়েছে এরাও এতে এটা আল্লাহ নির্দেশ হেজাব কেন এটা খুব ভালোভাবে বুঝতে হবে এই তার আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছাচ্ছে কারেন্ট বাতি চলে ফ্যান চলে দুইটা এবং তার প্রয়োজন হয় এখন যদি আপনি বলেন দুইটা তার উপরে পর্দা কেন এই দুইটা তার মিলে তারপরে আগুন জলে বাতি চলে আপনার সব কিছু জলে আপনি বললেন দুইটা তার আলাদা কেন তারপরে পর্দা আবার এই রাবারের পর্দা তুলে দিয়ে দুইটা তারকে আলাদা করে না করে একসাথ করে দাও ফ্যান চলবে আর মাইক চলবে নাকি আগুন জ্বলবে আল্লাহ সুবাহ নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন মানুষ তৈরি করার জন্য কিন্তু নিয়ম তৈরি করে দিয়েছে রাবারের পর্দা দিয়েছেন আলাদা থাকো নির্দিষ্ট জায়গায় মিলতে হবে মিলবে ঠিকই নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট জায়গায় আর যদি ওই নিয়ম কানুন বাদ দিয়ে আপনি তার মিলাতে যান আগুন জ্বলবে আল্লাহ সুবাহ সেরকম ভাবে নারী এবং পুরুষকে মেয়ার জন্য নির্দিষ্ট নিয়ম দিয়েছেন বিয়ে করতে হবে এর মাধ্যমে তোমাদেরকে মিলতে হবে তাহলে তোমার থেকে ভালো সন্তান জন্ম হবে এখন যদি কোনো ব্যক্তি বলে যে এই পর্দার বিধানটাই হচ্ছে মেয়েদের দিক থেকে ক্ষতি করা চার দেল আবদ্ধ করার জন্য সে আল্লাহ সুবাহান সেই কারণকে আল্লাহর আইনকে অমান্য করলো চ্যালেঞ্জ করলো আর আল্লাহর আইনকে যে ব্যক্তি চ্যালেঞ্জ করে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে আমি এটা প্রায় বলে থাকি যে শয়তান আল্লাহর সব হুকুম অমান্য করেছে তা নয় বরং সে আল্লাহর থেকে বহিষ্কার হওয়ার পরে দুনিয়ার জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে আল্লাহর কাছেই প্রার্থনা করেছে রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাহাসুন ও আমার রব আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো আমার রব আমার কেমন কেমন বিশ্বাস করে কি বুজুর্গ কেমন বিশ্বাস করে আমার আল্লাহকে রব করে ডাকে আল্লাহ তারা এটাকে কাফের বললেন কি জন্য সে আল্লাহর হুকুমকে একটা হুকুম অমান্য করেছে যেটা তার যুক্তিতে মেনে নেয় কোন নারী কোন পুরুষ যদি নামাজ পড়ে রোজা রাখে সব করে কিন্তু আল্লাহর কোন হুকুমকে অমান্য করে সে ব্যক্তি মুসলমান থাকবে আল্লাহ তারা এখানে উল্লেখ করে দিয়েছেন নাসলা এই গুফাদের চেষ্টাই থাকে মানুষের বংশ এবং মানুষের পরিচয় নষ্ট করার জন্য আল্লাহ সুবহান তারা সেজন্য নারী পুরুষের জন্য কিছু নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন কোরআনে বলছেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون سورة আরাফের দুইশো ছাব্বিশ নম্বর আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا আমি তোমাদের উপরে লেবাস পোশাক নাজিল করেছি যাতে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকতে পারো তোমাদের লজ্জাস্থানকে ঢাকার জন্য তোমাদের গোপন অঙ্গ ঢাকার জন্য আমি পোশাক দান করেছি এবারে শয়তান তোমাদের চেষ্টা করে পোশাক খোলার জন্য বোঝা গেল যারা পোশাক খুলতে চাও না কারা শয়তান কোরআন বলছে সুরা আরাফের সাতাইশ নম্বর আয়াতের পরের আয়াতটা ইয়া বানি আদম لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে ফিতনার ভিতরে লিপ্ত করতে না পারে কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাতে যেরকম ভাবে তোমাদের বাপ তোমাদের মা অর্থাৎ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করেছে তোমাদের কেউ যেন শয়তান সেরকম ফিতনায় ফেলতে না পারে শয়তান কি করলো আনহুমা শয়তান আদম এবং হাওয়ার থেকে তাদের থেকে তাদের লেবাস পোশাক খুলে ফেলেছে লেবাসাহুমা শয়তান খুলে ফেলেছে কেমনে শয়তানের বুদ্ধিতে তারা এমন এক কাজ করলো যে কাজ করার পরে জান্নাতের পোশাক তাদের মধ্যে থাকার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ বলছেন ইয়ানজি ও আনহুমা শয়তান ওদের থেকে খুলে ফেলেছে লেবাসাহুমা তাদের পোশাককে লিউরি লিউরিয়াহুমা তাও আতিহিমা যাতে করে শয়তান তাদের লজ্জাস্থান দেখতে পায় শয়তান তাদের লজ্জাস্থানকে দেখতে পায় আমরা দেখি বর্তমানেও মানবরূপী একদল শয়তান আছে এরাও কি করে ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলে কি জন্য যাতে করে নারীরা রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলে এবং তারা যেন নারীদেরকে সেভাবে উলঙ্গ দেখতে পায় আল্লাহ সেটাই বলছেন ইয়াবানি আদম বুঝে গেল এই কাজগুলো যারা উস্কানি দেয় যারা এর পক্ষে কথা বলে এগুলো আল্লাহর বিধানকে অস্বীকার করেছে খালি আল্লাহর বিধানকে অস্বীকার করে শয়তান হয়েছিল আল্লাহ ভাষা তার শয়তান কামা আত্রাজা বহিকুম ইয়াবানি আদম লা ইয়াফতিনান্নাকুম শাইতানু শয়তান যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে তোমাদের পোশাক যেন খুলতে না পারে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন যারা লা ইউমিনুন বেঈমান যারা আমি তাদেরকে শয়তান তাদের তাদের মুরব্বী শয়তানকে বানিয়ে দিয়েছি ওদের মুরব্বী হচ্ছে শয়তান এরা এগুলো শিখায় যে তোমাদের হিজাব এই পর্দা এই সব বিধানগুলোই কেবলমাত্র নারীদেরকে পিছিয়ে রেখেছে ওরা খুব আগাই গেছে যে বলছিলাম না যে নারীদেরকে এত আগা লাগাইলো এখন তাদের ধারাই কাজে নারীরা কাজ করে রাস্তাঘাটের মাটি কাজ করে মেয়ে লোকেরা খুব আগাইয়ে দিল একজন লোক নতুন কলা বাড়ি করছে তো নতুন বাড়িতে নতুন মাটি সাগর কলা গাছ লাগাইছে বড় বড় কলাই হলো বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে দেখে আশপাশের কলা সব বিক্রি হয়ে গেছে ওরটা বিক্রি হয় নাই কারণ কি ও একটা কাজ করেছে কলা ছুলে খেতে মানুষের কষ্ট হবে এজন্য উপর থেকে কলার ছিলকেরা ফেলে দিয়েছে যাতে মানুষের খেতে খুব সহজ হয় কষ্ট না হয় ভালোর জন্যই করেছে উপর থেকে কলার ফোলাটা ফেলে দিয়েছে দেখে যে আশপাশের ছোট বড় কলা সব বিক্রি হয়ে গেছে ওর কলা ধারে কাছে না নতুন বাড়ির নতুন কলা বড় কলা কেউ কিনে না সন্ধ্যা হয়ে গেছে ডাকলো যে ব্যাপার কি তোমরা ওই কলা কিনছো মানে আমার তো দেখো না লোকেরা বললো দেখো তোমার কলার উপরে ছোলা নাই পর্দা নাই ওটা ধুলাবালু পড়েছে রোগ জীবাণু পড়েছে ওটা খেলে পরে আমাদের পেট খারাপ হবে ঠিক আছে পয়সা লাগবে এমনি নিয়ে যাও এটা কে বোঝা বহন করবে আমার না এটা তো এমনি দিলেও নিব না বিনা পয়সা দিলেও নেওয়া যাবে না কারণ এটা খেলে তো পেট খারাপ ঔষধ খাবে কি কাজে কলা নিতে পারি শর্ত হচ্ছে প্রতি কলার অনুযায়ী যদি পয়সা দিতে পারো ঔষধ খাওয়ার পর তার দিতে পারি ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহান নারীদের জন্য পর্দার হেজাব রাত দিয়েছেন নারী ইসলামের কাছে অনেক মূল্যবান সেজন্য একদল মানুষ বলল যে না এটা পর্দা করা যাবে না এদেরকে সহজে যাতে ভোগ করা যায় সে ব্যবস্থা করো ভোগ করার জন্য তাদেরকে উলঙ্গ করলো এখন পুরুষেরা বিয়ে করতে গেলে তারা করে যে না এটা কিনা যাবে না খাওয়া যাবে না বিয়ে করা যাবে না হ্যাঁ করতে পারে শর্ত হচ্ছে যদি এটা কোনো সমস্যা করে বিদের জন্য যেতে পারি পাঁচ লাখ টাকা দিতে হবে ইসলাম বলল নারীদেরকে বিয়ে করতে গিয়ে টাকা দাও ওদেরকে এখন পর্যন্ত যেই দেশে ইসলামী হুকুমত আছে বলে আমি কিন্তু এই পর্দার বিধানটা আছে আপনি সৌদি আরব যান অনেক মেয়েদের বিয়ে মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছে তারা বিয়ে করতে পারে না সৌদি আরব তো আমাদের দেশে ধনী দেশ কিন্তু অনেক ছেলে আছে যুবকেরা বিয়ে করতে পারে না পয়সার অভাবে কারণ ওদের মেয়েদেরকে বিয়ে করতে হলে অনেক পয়সা দিয়ে বিয়ে করতে হয় আর আমাদের দেশে এই পর্দার বিধান না থাকার কারণে পয়সা দিয়ে দূরের কথা বিনা পয়সা বিয়ে করে না কারণ ওই যে পেট খারাপ হবে সেই জন্য বলে না তোমাদের বিয়ে করতে পারে শর্ত হলো উল্টো পয়সা দিতে হবে আল্লাহ সুবাহ কোরআন এটাই বলছেন এই শয়তানরা চায় তোমাদের পোশাক খুলে ফেলতে তোমাদের যে এটা করতে না পারে আল্লাহ তারা বলছেন এজন্য তোমাদের কতগুলো নিয়ম নীতি চলে মেনে চলতে হবে প্রথম এই নারী পুরুষের অভাব মেলামের সার্জনের সবচেয়ে বড় প্রধান সমস্যা হয় নজর দৃষ্টি আল্লাহ সুবহান কোরআনে পরিষ্কার হাতে বলেছেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না হে নবী অকুল্লিল মুমিনিন আপনি মমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টি তাদের চক্ষুকে নিচু করে রাখে মিন আবু সরিহিম চক্ষু যেন নিচু করে রাখে ওয়াহফাজু ফুরুজাহুম এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ذلك أزكى لهم এটাই তাদের জন্য সবচেয়ে পবিত্রতম পন্থা ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ তারা হুকুম দিয়ে বললেন তুমি যা করো এটা কিন্তু আল্লাহ ভালো করে জানেন আল্লাহ হুকুম দিলেন তোমার চক্ষুকে নিচু রাখার জন্য এরপরে তুমি কানায় কানায় তাকাও আরে আরে তাকাও না কি করো এটা আল্লাহ ভালো করে জানেন আল্লাহ নির্দেশ আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে যে আমরা এটা অন্যের জন্য না নিজের জন্য চিন্তা করি যে আমি আমার চোখকে বল করতে পারি কিনা নির্দেশটা কার আল্লাহ সুবাহান আবু তারা নির্দেশ কারণ এটা হচ্ছে প্রথম জেনার বিচারের জন্য অন্যায় দরজা খুলে চোখ দিয়ে হাদিসে বলা হয়েছে আন্নাজরু সাহামুন মাসনুমুন মিন সেই শেতন দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীর থেকে একটা তীর শয়তানের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর হচ্ছে দৃষ্টি এটা দিয়ে প্রথম শয়তান কাবু করে এরপরে তার নকশা মনের মধ্যে এরপরে গবেষণা করে এরপরে সবচেয়ে বহু এরপরে বাস্তবায়ন হয় গিয়ে শেষে আল্লাহ রব্বুল আলমী সেজন্য বলছেন আপনি মোমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে নিচু করে রাখার এই অর্থটা নিচু করে আপনি তাকাবেন তা না এর অর্থ হচ্ছে যাদেরকে দেখা যায় নেই এদের দিকে তাকানো যাবে না একবার যখন আপনি ঠিক পাইলেন অনেকে আপনি কয় একবার নাকি দেখা যায় এই মাত্রার অর্থ বুঝতে হবে একবার দেখা যায় না চক্ষু যে পড়ে যায় অনিচ্ছায় তো সেটার জন্য গুণা হবে না কিন্তু এরপরে যখন আপনি ঠিক পাইলেন এটা নারী এরপরে আপনি তাকাই রইলেন তো যতক্ষণ তাকান অতবার আবার গুণ হবে এই জন্য এটা ভুল মাসলা যে একবার দেখা যায় না একবার দেখাও যায় নাই আপনি বিনা দেখায় বুঝলেন যে একটা মেয়ে আসতেছে এখন একবার দেখাও যায় নাই আর যে হঠাৎ ঠিক নজর পড়ে যায় তার ওইটার জন্য বলা হয়েছে যে অনিচ্ছাকৃত যে নজরটা পড়ে যায় ওটার জন্য গুণ হবে না এরপরে আপনি যে এক মুহূর্তের জন্য ইচ্ছে করে দেখেন ওটার জন্য গুণ হবে চোখের না আর জেনার আইনে হকুন চোখের জেনা আছে মানুষের চোখের জেনা একটু হয় আল্লাহ তারা বলছেন মমিনদের জন্য বলছেন মমিনদেরকে বলুন কাজে আপনারা আমরা যারা মমিন দাবি করে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আল্লাহ তারা মমিনা মেয়ে লোকদেরকে আলাদা করে বলেছেন অকল্লিল মমিনাতে ইয়াকুদুদ্দিন সরি আবসারিহিন্না মেয়েদেরকে মমিন মেয়েদেরকে বলুন ইয়াকুদুদ্দিন সরি আবসারিহিন্না ওরা যেন ওদের চক্ষুকে হেফাজত করে যখন না এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা তাদের সৌন্দর্যকে তাদের রূপকে যেন তারা প্রকাশ না করে তারা যেন তাদের গিরিবার উপরে তারা যেন পর্দা করে নেয় স্বামী এরকম যাদের সঙ্গে দেখা যায় এছাড়া তাদের কারোর সামনে এরা তারা সৌন্দর্য প্রকাশ না করে এটা আল্লাহ রব্বুল আলমের প্রথম হেফাজত করতে পারেন চক্ষুকে এরপরে মহিলাদের সাথে কথা বলা অনেক সময় প্রয়োজনে কথা বলতে হয় কোরআন কত সুন্দরভাবে আলোচনা করেছে আমাদের প্রত্যেকের জন্য খেয়াল রাখতে হবে যে মেয়েদের সাথে এই সুরালি কণ্ঠে কথা বলা আকর্ষণীয় কণ্ঠে কথা বলা এগুলো জায়েজ এগুলো হারাম কোরআনের আয়াত দেখুন সুরা হাসাবের বত্রিশ তেত্রিশ নম্বর আয়াতে আছে ইয়া নিসা আন্নবী লাতুন্না কাহাদিম মিনান নিসা ইনেত্তাকাইতুন্না নবীর স্ত্রীদেরকে পর্যন্ত বলা হচ্ছে হে নবীর স্ত্রীরা লাতুন্না কাহাদিম মিনান নিসাই তোমরা সাধারণ মেয়েদের মতো নও ইনেত্তাকাইতুন্না যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহকে ভয় করো মুত্তাকি হয়ে থাকো যদি আল্লাহকে ভয় করো ফালা তাখদানা বিল কওলি তার তোমরা আকর্ষণীয় কণ্ঠে কথা বলবে না আকর্ষণীয় তাকবানাফিল কৌল একেবারে খুব নরম সুরে আকর্ষণীয় সুরে তোমরা কথা বলবে না তাতে অসুবিধা হবে কি তাহলে যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে রোগ এই পুরুষগুলো তোমার মধ্যে আশা করা শুরু করবে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে তোমার মধ্যে আশা করতে শুরু করবে কাজী খবরদার তোমরা তোমাদের আওয়াজকে আকর্ষণীয় করে কিভাবে পুরুষকে আকর্ষণীয় করা যায় কাজটা করবে না অনেক অফিসে গেলে দেখা যায় রিসেপশনে লাগে মেয়ে লোকদেরকে যে মেয়ের কণ্ঠ ভালো খুব সুন্দর করে কথা বলতে পারে চেহারা ভালো এইগুলো রাখে এগুলো বুঝতে হবে যে শয়তান যে আল্লাহ তারা বলছে শয়তান তোমাদের চায় এই কাজে লিপ্ত করার জন্য সেই শয়তানের দরজাই খোলা হচ্ছে এরপরে বলছেন অকুল না কলাম মারুফ আহা ভালো কথা বলো কিন্তু খবর তার আকর্ষণীয় কণ্ঠে কথা বলবে না এরপরে বলছেন অকার নাপি বইতে না তোমরা তোমাদের কর্মস্থল ঘরে তোমরা অবস্থান করো বলে তাবার রচনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগের মেয়ে লোকদের মতো তোমার বেপরদায় চলো না এখন তো মাশাল্লাহ মেয়েরা কি করে হাতে উল্কি আঁকে মাথায় উল্কি আঁকে কোথায় কোথায় আঁকে চেহারা আঁকে এরপরে বিভিন্ন পশুর এখন তো শিক্ষিত সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা দেখা যায় মাশাল্লাহ বাঘের রাক্ষসের খুক্ষসের মুখোশ পরে তারপরে বের হয় কি বুঝাতে চায় এরা জাতিকে আমার মনে হয় তারা বুঝতে চায় জাতি তোমরা সাবধান হও আমরা লেখাপড়া করে তোমাদের বারোটা বাজাবার জন্য রাক্ষস খক্ষস উল্লু ভুল্লু আসতেছি তোমাদের সামনে ঠিক কিনা এটাই বুঝাচ্ছে তারা এবং তারই করছে নতুবা এই দেশে দুর্নীতি করে কারা এই যে বিশ্বে বারবার চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে এটা অশিক্ষিত লোকেরা করেছিল কৃষকরা করেছিল কৃষক দুর্বার জরিমানা জরিপ চালানো হয় নাই এদেশের পুলিশ প্রশাসন এদেশের কি আছে ওই যে বিভিন্ন প্রশাসন সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত এই সব জায়গায় দরিদ্র চালাইয়া তারপরে দেখলো বাংলাদেশ এক নাম্বার দুর্নীতিবাদ তাহলে দুর্নীতিবাদ প্রমাণ করলো কারা শিক্ষিত না শিক্ষিত লোকেরা এটাই তারা বুঝাতে চায় যে আমরা শিক্ষিত হয়ে তোমাদের সমাজে প্রকাশ পাচ্ছি তোমাদেরকে দুর্নীতিবাদ বাড়াবার জন্য তোমাদের নারীদেরকে হরণ করার জন্য এই জন্য রাক্ষস খুক্ষস এরপরে ভুতু উল্লু পেঁচা এই সমস্ত জিনিসের মুখোশ পরে তারপর তোমাদের সামনে আসতে শুরু করেছে আল্লাহ তারা বলছেন এই রাক্ষসদের থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে ওরা পরিষ্কার করে বলেছেন যে এদের থেকে তোমরা সাবধান থাকো ওলা ইউদ্দিন না বাঙালির পান্তাবাদ খাওয়ার ঐতিহ্য পান্তাবাদ ভাত খাইছে শহরে ওদের খাই রুগীর জন্য এগুলো বাঙালিদের না এগুলো শয়তানের কাজ এই মেয়েদের হাতে খাও এরপরে তোমরা এদেরকে কি করো এইভাবে একটা খারাপ সম্পর্ক তৈরি করার জন্যই শয়তান এই পদগুলো করে দিয়েছে আল্লাহ তারা বলছেন শয়তান বিভিন্ন কৌশলে মানুষের সামনে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র করতে থাকে এক একটা এক এক সময় ঔষধ তালাশ করে এক এক পন্থাকে আবিষ্কার করে আল্লাহ তালা সেজন্য বলতেন ওলা তাবার রচনা তাবার রুজাও জাহিলিয়াতের উলা জাহিলি যুগের মেয়েরা যেরকম ভাবে অর্ধুরাঙ্গ পাতলা কাপড় পরে চলতো তোমরা ক্ষমতার সেরকম মমিনা বের হতে পারবে না আল্লাহ তালার আল্লাহ রসুল তারা বলেছেন রুব্বা কাতিয়াতিন আর ইয়াতিন মুমিলাতিন মাইলাতিন দুনিয়া এমন কিছু মেয়ে লোক আছে যারা কাপড় পরা সত্ত্বে উলঙ্গ তারা কাপড় পরে অপর পুরুষকে আকৃষ্ট করতে চায় মুমিল আতুন হাঁটার সময় হেলে তুলে হাঁটে মা এলা আতুন নেচে গিয়ে তারা গান গায় এই সমস্ত করে কিছুর জন্য পুরুষদেরকে নিজেদের আকৃষ্ট করার জন্য আল্লাহ সুবাহান আমাদেরকে সাবধান করেছেন এই সমস্ত নারীদের দিকে তাকানো বা এই সমস্ত নারীদের দিকে চলাফেরা অনুমতি করার থেকে বাধা দেওয়ার জন্য আমরা বলেছেন ওয়ালা তাবার রচনা তাবার রুজা জাহিলিয়াতির উলা সেই প্রথম যুগের জাহিলি যুগের মেয়েরা যেরকম করত তোমরা সেরকম করো না বরং তোমরা আতিনা সালাত আতিনা জাকাত সালাত কায়েম করো জাকাত আদায় করো আতেন আল্লাহ রাসুলাহু তোমরা আল্লাহ এবং আল্লাহ আনুগত্য করো ইন্নামা ইউরিদুল্লাহ লিয়াদাবানকুম রিজসা আল্লাহ তারা তোমাদের থেকে যত গান্দা যত খারাপ জিনিস আছে এগুলো দূর করতে চান আল্লাহ তারা এভাবে পরিষ্কার করে বলছেন এরপরে বলছেন মেয়ে লোকদের কাছে যেতে হলে তুমি কোন ঘরে গেলা পুরুষ নাই একান্ত কথা বললে সেক্ষেত্রে এরকম ভাবে কথা যেভাবে বলা হলো কোরআন নির্দেশ এরকম বলা এটা ছিল সুরায় আহতাফের বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াত এবারে কারো বাড়িতে গেলে পরে আপনি ঢুকে পড়বেন কিনা আল্লাহ সুহান তারা সেজন্য বলছেন খবরদার তোমাদের নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে গিয়ে হঠাৎ ঢুকে পড়বে না আগে গিয়ে পরিচয় দাও অতুসাল্লিম আহলা আলিয়া সালাম দাও সালাম দাও হাদিস সেবা থেকে আরো বাড়িতে গেলে প্রথমে একবার সালাম দাও দ্বিতীয়বার সালাম দাও তৃতীয়বার সালাম দাও যদি উত্তর না আসে তাহলে ফিরে চলে আসো কোরআনে মাদুলা নির্দেশ করা আছে ঘরের লোকদেরকে সালাম দাও এটাই তোমাদের যে উত্তম কাজ ফাইল্লাম তাজিদু ফিহা যদি তোমরা ঘরে কাউকে না পাও তাহলে উত্তর আসে নাই ফালা হা হাত্তা ইউযান লাকুম তাহলে খবরদার ওই ঘরে আর প্রবেশ করো না অনুমতি না পেয়ে প্রবেশ করবে না কারো ঘরে দরজা খোলা আছে ঢুকে পড়লেন না এটা করবেন না কোরআনের নির্দেশ এটা ওয়াইন কেইরার যেও যদি তোমাকে বলা হয় যে এখন কথা বলার সময় নেই ফিরে যাও তাহলে ফিরে যাও তার সাথে আর জোর করে কথা বলার চেষ্টা করো না আলিম তোমাদের জন্য এটাই উত্তম আল্লাহ তারা তোমাদের সব কাজগুলো দেখতে পাচ্ছেন তাই তোমরা কোনটা আল্লাহর হুকুম অনুযায়ী করছো কোনটা করো না তা আল্লাহ তারা সব দেখেন এরপরে বলছেন নিজের ঘরে যারা থাকে মা তাদের সাথে দেখা করা চায় তাদের সঙ্গেও ঢোকার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে কোরআন বলছে ইয়া ইয়ুহাল্লাদিনা আমানু ليستأذنكم الذين ملكت أيمانكم الذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات তোমাদের ঘরে তারা বসবাস করে আগের যুগে দাস দাসী কৃত দাস তার সাথে দেখা দেওয়া যায় এরকম যে সমস্ত বালক বালিকা বালকরা ঘরে বসবাস করে এখনো বালেক হয় নাই আল্লাহ তারা বলছেন এদেরও তিনটে সময় আছে এরকম যেই তিন সময়ে তারা ঘরে প্রবেশ করতে হলে বা তার মা খালা আপন জন বোন যেই হোক এদের কাছে ঢুকতে অনুমতির প্রয়োজন আছে মেন কাবলে সালাতিল ফজরে এক নম্বর হলো ফজরের আগে ফজরের আগে যখন ঘুমের থেকে উঠবে তুমি সবাইকে তার ঘরে ঢুকো না ওয়াহিনাত তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরাতে দুপুরের সময় গরম প্রচন্ড গরম এই সময় কাপড় চোপড় খুলে বসতে পারে এই সময় তার কাছে ঢুকো না অমিন বাদ সালাতের এশা এশার সালাতের পরে অর্থাৎ রাতে যখন ঘুমাতে যাবে সালাত আওরাত ইল্লাকুম এই তিনটার সময় তোমাদের জন্য পর্দার সময় এটা তারা যাদের জন্য দেখা দেওয়া চায় তাদের জন্য এটা এটা সাধারণ লোকের জন্য না যাদের জন্য দেখা দেওয়া চায় তাদের জন্যই বলা হচ্ছে এরপরে ঘরে যারা আছে অন্য টাইমে ধরো সাধারণ সময় সেই সময় তোমরা একে অপরকে দেখা দিতে পারো অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া চায় এইভাবে আল্লাহ রব্বুল আলমিন মেয়ে লোকদের জন্য বিধান কোরআন সাহেব স্পষ্ট করে বলেছেন এই সবগুলো যা বললাম সব আল্লাহর কোরআন সাহেবের আয়াত আল্লাহর কোরআনের আয়াত এরপরেও যারা নিজের স্ত্রীকে নিজের মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দেয় এবং বিপর্দায় চলার ব্যবস্থা করে দেয় জিন্সের প্যান্ট পরে এখন তা আবার হাফ পরে এখন এই জন্য আমাদের খেয়াল রাখতে আল্লাহ তারা হুকুম করেছেন পুরুষদেরকে যে পুরুষদের নাবি থেকে নিয়ে সতরা সাধু পর্যন্ত বাকিটা খোলা রাখা যায় কিন্তু পুরুষরা কি করে পুরুষরা দেখবেন প্রথমে প্যান্ট পরে মোজা পরে এরপরে জামা পরে এরপরে ওর উপর সদ্রিয়া পরে এর উপরে একটা কোট পরে এরপরে মাথায় ট্যাপ পরে এরপরে যাতে করে একটু দেখা না যেন তাই পরে গোটা শরীরকে আবদ্ধ করে আর মেয়েদেরকে বললেন আল্লাহ রব্বুল আলম পর্দা করে ওটা সব করবো আল্লাহর সঙ্গে বাগাত এগুলো এইভাবে আল্লাহর হুকুমটা মান্য করে আজকে আমাদের সমাজ যে একটা কঠিন পথের দিকে ঘুরছে আমি সেটা বলছি যে আল্লাহ সুবাহান হুয়া তাআলা মানুষকে আইন দিয়েছিলেন কয়টা জিনিসের জন্য ছয়টা জিনিস আমি আলোচনা করেছি শুরুতে এটা আমার যে জুমার পরে যে আলোচনা হয় সেখানে আমি লিখিতভাবে দিচ্ছি এগুলো আজকে থেকে এটা শুরু হবে এই বিষয়গুলো সেখানে আসবে এবং আরো সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আসবে এগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যেহেতু মানুষ আল্লাহর আইন সম্পর্কে জানে না আমাদের দেশের মানুষ মনে করে নামাজ রোজা হজ জাকাত করলে মুসলমান হয়ে গেছে আর কিচ্ছু লাগবে না জীবনের বিশাল অঙ্গ আজকে আল্লাহর হুকুমের বিরোধিতা করছে আল্লাহর হুকুমের সাথে বাজাওয়াত করছে এইখান থেকে নামাজ পড়ে চলে যাওয়ার পরে ঘরে গিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করে এই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলমে সাহায্য করা কোনো অঙ্গীকার করেন নাই আমাদের লক্ষণ এগুলো এই পাঁচটা জিনিসকে আবার লঙ্ঘন করা হলে কেমন আসবে একটা হাদিস আমাদের অনেকেই পড়ায় গুলো কিন্তু এগুলো চিন্তা করে না কেন এগুলো আসলো কিতাবুল আহলে বোখারি শিবের আশি এবং একাশি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন পাঁচটা জিনিস তোমরা সমাজে ব্যাপকভাবে দেখবে মদ পান করা জেনার বিচার চুরি বেড়ে যাওয়া বেপরতা বেশি হওয়া মেয়ে লোকদের সংখ্যা বেশি অপুরুষের তুলনায় তাহলে তোমরা মনে করো কেয়ামত অতি নিকটে এগুলোর সাথে আমাদের সম্পর্ক কি তার মানে হচ্ছে এইগুলোই মদ পান করা মানে হচ্ছে আল্লাহ মানুষের জ্ঞান হেফাজত করার জন্য আকল হেফাজত করার জন্য বিধান দিয়েছিলেন আর সেই আকলকে নষ্ট করার জন্য মানুষেরা মতপান করা শুরু করবে আল্লাহ রব্বুর আলমী মানুষের মালের হেফাজত করার জন্য চোরের হাত চারা বিধান দিয়েছিলেন এই হাত কাটার আইন বাতিল হয়ে যাবে চুরি সমাজে বৃদ্ধি পাবে এটা একটা কেমন লক্ষণ এরকম ভাবে পুরুষের সংখ্যা কমে যাবে হাদিসে বলা হাদিসে আছে বোখারি হিসেবে আশি এবং একাশি নম্বর হাদিসে ইয়াকিল্লার নিসা রেজাল ওয়াকসুন নিসা মেয়ে লোকদের সংখ্যা অনেক বেশি হবে পুরুষের তুলনায় হাত্তা ইয়াকুদ আলী আহাদিমিনা রেজাল খামসিনা মিনাল ইমরাত এক একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন করে মেয়ে তার অধীনে থাকবে স্ত্রী বলা হয় নাই মানে যুদ্ধ হবে যুদ্ধে মারামারি হবে পুরুষরা মারা যাবে মেয়ে লোকরা শহরে পড়বে এরকম এক একটা পুরুষের অধীনে পঞ্চাশ জন করে মেয়ে লোক পড়বে এইভাবে একটা আমাদের লক্ষণ এটা আমাদের লক্ষণ হলো কি করে এটা আমাদের লক্ষণ এইভাবে যখন মেয়েরা এরকম ভাবে বেপর্দা চলাচলি করবে পুরুষের সংখ্যা কম হবে তখন দেখবে মানুষের মধ্যে ফেতনা শুরু হবে বেপর্দাতে জেনার বিচার বেড়ে যাবে এইভাবে আল্লাহ যে আর একটা আইন যে আল্লাহ রব্বুল আলমী জেনার বিচারকে হারাম করেছেন এটা লঙ্ঘিত হবে এইভাবে ওই হাদিসে উল্লেখ করা হয়েছে ইঙ্গিত করা হচ্ছে আল্লাহ সুবাহ যে মানুষের কল্যাণের জন্য মানুষের দিন হেফাজত করার জন্য দিন হেফাজত করার জন্য বলা হচ্ছে ইউরফল এলমু ওয়াইয়াকসুল জাহালু উঠে যাবে মূর্খতা বাড়বে এটা তারা দিন হেফাজত করার জন্য যারা আইন দিয়েছিলেন ওটা নষ্ট হয়ে যাবে মানুষের দিনের নিরাপত্তা জানের নিরাপত্তা মালের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা আকলের নিরাপত্তা এই বংশের নিরাপত্তা এই সবগুলো ধ্বংস করার জন্য কেমন আগে মদ তারপরে মেয়ে লোক চুরি বেবিচার নারী বিপর্তা এই সমস্ত সব পারবে আল্লাহ রসুলাম এগুলো যখন দেখবে তুমি আন্তাদের সাহাটা ব্যায়ামতের অপেক্ষা করো আমাদের সমাজে সেগুলো যেভাবে দিন দিন বাড়ছে হাদিসে বলা আছে জেনা যখন বেশি হবে তখন ভূমিকম্প হবে এরকম হবে যখন অনাবৃষ্টি এগুলো প্রত্যেকটা একটা গজব এক একটা আমাদের সঙ্গে সম্পৃক্ত আজকে ভূমিকম্প হয় অনাবৃষ্টি আবার অতিবৃষ্টি এই সবগুলো এক একটা আমলের সঙ্গে জড়িত আছে কে আমাদের লক্ষণ থাকছে ইনশাল্লাহ ওগুলো আমার পরে আলোচনা আসবে এই জন্য আমি আজকে যে বিষয়টা আলোচনা করলাম বিশেষভাবে ভূমিকা শুরু করেছিলাম আল্লাহ সুবাহান আইন আল্লাহ তার আইন দিয়েছেন মানুষের কল্যাণের জন্য মানুষকে তিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কিভাবে মানুষের শান্তি আসবে এই মাইক তৈরি করেছেন তিনি আমি তার নিয়ম পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া করে মাইক চালু করলাম মাইক চলবে নাকি এই জন্য বলেছিলাম যে তার আল্লাহ তারা মানুষ তৈরি করলো তৈরি করে তারা বললো যে দুইটা তার লাগবে বাতি জ্বলার জন্য নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে নির্দিষ্ট নিয়মে এর ব্যতিক্রম করলে পরে এই তারে বাতি জ্বলবে না আগুন জ্বলবে এরকম ভাবে আল্লাহ সুবাহান তারা মানুষকেও সৃষ্টি করছে মেয়ে লোককে পুরুষের জন্য পুরুষকে মেয়ে লোকের জন্য কিন্তু যে কোনো জায়গায় মেলা যাবে না এই জন্য আল্লাহর নিয়ম নির্দিষ্ট তরিকায় চলতে হবে তার উপর আলোচনা ছিল আজকে বিশেষ করে হেজাবের মাথানা আমাদেরও খেয়াল রাখতে আমরাও আমরা যত বড় কি হই এই চোখের হেফাজত করার প্রতি গুরুত্ব আমাদের অনেক কম থাকে এই আমাদের অনেক জায়গায় দেখা যায় অনেক মসজিদ আমাদের মসজিদ কথা বলছি না অনেক মসজিদের মোয়াজ্জেনরা ইমাম সব পর্যন্ত এলাকার যত মেয়ে আছে সব ভাবি আর খালাম্মা কারোর সঙ্গে পর্দা নাই আরে খালাম্মা আপনার কথা না আসলে ভালোই লাগে না কিছু খালাম্মা সব এমন পীর আছে আল্লাহ রসুল সালাম কোন মেয়ের উপর হাতে হাতে বয়াত করে নাই আপনি পরিষ্কার বলা আছে কিন্তু পীর মেয়ের হাতে হাত দিয়ে তারা বয়াত করে পীরের জন্য পর্দা নেই আসল পর্দা দিলের পর্দা এই সমস্ত যে গাঁদাখুরি কথা আল্লাহ সুবাহান কারো জন্য এখানে ব্যতিক্রম করেন সকলের জন্য সমান পর্দা সব যদি মা আর খালা হয় মা আর খালা বিয়ে করা যায় মা খালা বিয়ে করা যায় তো তুই বিয়ে করবি কারে তো তো বিয়ের রাস্তাই খোলা নাই মা বোন না আছে কার তো মা বোন তো আছে মা বোন তো বিয়ে করা যায় না তো বিয়ে করবি কাকে এই জন্য আমাদের খুব খেয়াল করতে হবে শয়তান মানুষের এই যে হাতে কোরআন যেটা বলা আছে আল্লাহ তারা বলছেন শয়তান যেন তোমাদেরকে এরকম উলঙ্গ করতে না পারে যেভাবে তোমাদের মা বাপকে উলঙ্গ করেছিল জান্নাত থেকে বহিষ্কার করেছে খবরদার তোমরা সেই শয়তানের খপ্পরে পড়ো না শয়তানের কথা কিন্তু খুব মজাদার হবে তোমাদের খুব মজা লাগবে ভালো লাগবে দুইশো চার নাম্বার আসলে বাঁকার এই শয়তানের খপ্পরে পড়ো না আল্লাহ তো সুবাহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমার তারা তৌফিক দান করুন আল্লাহ রব আলামিন মানুষের নিয়াত মানুষের কলক দেখেন হাদিসে বলা আফিন্নাল্লাহ ইয়াংজুরিলা সুয়ারিকুম আলা ইলা আমালিকুম আল্লাহ সুবাহ তারা তোমাদের সুরত তোমাদের আকৃতি তোমাদের আমল এদিকে তাকান না তাকান ওলা কিনিয়ান জুরুফি কুলুবিকন ইয়াতিকুম তোমাদের অন্ত তোমাদের নেইয়াতের অবস্থা দিকে তাকান এই জন্য যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আছে একটা এখলাস নেইয়া নিয়তকে খালাস করা আর একটা হচ্ছে মোতাবাদ সুন্না আল্লাহ নবী সুন্নাকে অনুসরণ করা সুন্নার তরিকা বাদ দিয়ে যে কোনো ব্যক্তি নামাজ পড়ে সে নামাজ হবে না এই জন্য এখলাস একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর জন্য খালেজ নিয়ে আমরা চাকরি করব করবো আল্লাহ তারা আমাদের সবকিছু দেখেন আলিম বেজাদি সুদূর আল্লাহ তারা দেখেন আমাদের মনে কার কি আছে আল্লাহ তারা দেখেন আমরা কোন নিয়ে দান করছি আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর দিনের খেদমত করার জন্য দান করি আল্লাহ রব্বুর আলম অবশ্যই যাতা দান করবেন সেই নিয়াত রেখে আমরা দান করতে থাকবো মসজিদের কাজ চলছে ওপরে কাজ আরম্ভ হয়ে গেছে তো এই জন্য আমাদের যতটুকু করা দরকার ততটুকু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ দান সদকা এর মাধ্যমে আসলে মাল কমে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মা নাকাসা মাল সাদাকাতিন সাদাকার মাধ্যমে মাল কখনো কমে না বরং মালের মধ্যে বরকত হয় খুজমিন আমওয়ালহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা নবীকে বলা হচ্ছে আপনি মমিনদের থেকে মাল নিন খুজমিন আমওয়ালহিম সাদাকাতান সাদাকা আপনি ওদের থেকে নিন এটা হবে কি তুতা হিরোর মতো জাক্কিহিম বিহা তাদেরকে পবিত্র করবে এই মালের মাধ্যমে তাদেরকে আত্মাকেও পবিত্র করা হবে এই জন্য আমরা দান সৎকা কর্ম মসজিদের কাজ চলছে আল্লাহ তারা অনেককে সম্পদ দিয়েছেন আমাদের নিজের ঘরগুলো আমরা কিভাবে সংরক্ষণ করি কামতের মাঠে যদি আল্লাহ সুবাহ আমাকে ধরেন যে তোমাদের নিজেদের বাড়িঘরগুলো তো দিন দিন তুমি কিভাবে সুন্দর করবে কিভাবে পূর্ণ করবে সে চেষ্টা করতে আর তোমার বাড়ির সামনেই তোমার ঘরের সামনে আমার ঘর যে ঘরে আমার এবাদত করা হতো সেই ঘর পড়েছিল তোমার সেখানে কি ভূমিকা ছিল আমরা কি জবাব দেব যে বলা আছে কেয়ামতের ম্যাডাম তারা বলবেন হে বনি আদম আমি তো ক্ষুধার্ত ছিলাম তোমাকে খাওয়াও নাই আমি তো প্রসার্থ ছিলাম তোমাকে পান করাও নাই মানুষ বলবে যে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন তুমি এবার ক্ষুধার্ত নাকি করে তুমি তো রব্বুল আলমিন তুমি বিবেচাত্মক ছিলে কি করে আল্লাহ তারা বলবেন যে তোমার পাশে একজন অসহায় মানুষ ক্ষুধায় রাত্রে না খেয়েছিল তাকে তুমি খাওয়ালে পরে আমাকে খাওয়ানো হতো তোমার পাশে একজন মানুষ ব্যবসায় কাতর ছটফট করে মার ছিল তাকে পান করালে আমাকে পান করানো হতো এই জন্য আমরাও খেয়াল রাখবো এইভাবে আল্লাহ তারা দানের জন্য উৎসাহিত করেছেন নিজেকে বলা কোরআন বলা আছে মাংদাল্লাহ হাতানা কে আছে এমন যে আল্লাহকে কর্জা হাসানা দেবে ঋণ দিবে আল্লাহকে ঋণ দিবে তা আল্লাহকে তারা কি ছেঁকে গেছেন ফকির হয়ে গেছেন নাকি আয়াত নাজিল হওয়ার পরে কুফারা মজাক করেছে ইন্নাল্লাহ ফকির আত্মিয়া আমরা ধনী আল্লাহ তারা ফকির ফকির আল্লাহ তারা ভিক্ষে চায় আল্লাহ তারা উত্তর দিলেন বলি না আনতুমুল ফুকারা আল্লাহ হে মানব সকল তোমরা আল্লাহ কাছে ফকির আল্লাহ তারা বরং ধনী আল্লাহ তারা ঋণ চাচ্ছেন কি জন্য আল্লাহ তারা তোমাদের পরীক্ষা করছেন এই সম্পদ দিয়ে মাল দিয়ে এই জন্য আমরাও আল্লাহর কাছে বেশি বেশি দান করবো আল্লাহ ঘরের জন্য আল্লাহ আমাদের সবটুকু তৌফিক দান করুন